একটি প্রশ্ন শুধু এখানে একজন ভাই করেছেন যে হাদিসে আছে দিনের ভিতর নতুন কিছু সংযোজন করা বেদাত আমার প্রশ্ন নবীজি সাল্লা ইসলামের ওফাতের পর সকল হাদিস গ্রন্থ সহ অন্যান্য কিতাব সংকলন কি বেদাত কিনা আলোচনার ফাঁকে প্রশ্নের উত্তরের দরখাস্ত জি ভাই যে বিষয়টি বলেছেন যে দিনের ভিতরে নতুন কিছু সংযোজন করা বেদাত হাদিস গ্রন্থ যেগুলো সংকলন করা হয়েছে এগুলা তো <clears throat> দিনের ভিতরে নতুন কিছু সংযোজন করা হয় নাই এগুলা হলো দিনের জন্য করা হয়েছে এই কিতাবগুলো হাদিসের গ্রন্থগুলো সহি আল বখারি সহি মুসলিম জামিয়াতের মিজি সুনান আবদাউ সোনানান নাসাই মোসনাদ ইমাম আহমদ মোয়াত্তা ইমাম মালিক যতগুলো হাদিসের গ্রন্থ আছে এই হাদিসের গ্রন্থগুলো সংকলন করা হয়েছে দিনকে জানার জন্য দিনকে বোঝার জন্য দিনকে বোঝা সহজ করার জন্য এই জন্য এটা দিনের ভিতরে সংযোজন না নবী সাল্লা ইসলামের হাদিসের মধ্যে কোনো কিছু সংযোজন না হাদিসের মধ্যে নতুন কিছু ঢুকানো না এখানে মূলত নবী সাল্লা ইসলামের হাদিস গুলোকেই সহজভাবে জানার জন্য বুঝার জন্য একসাথে এক জায়গায় বিষয়ভিত্তিক একত্রিত করা হয়েছে সুতরাং এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই বেদাত হলো দিনের ভিতরে এবাদতের ভিতরে আকিদার ভিতরে কোনো কিছু সংযোজন করলে তো এখানে ভিতরে করা হয় নাই দিনের মধ্যে করা হয়নি এটা দিনের জন্য করা হয়েছে এই জন্য এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই সোহানিকা আল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা